যে কেউ আল্লাহর পরিচয় লাভ করবে সে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মহাপত করতে বাধ্য হবে এই সে দেখবে যে তার অস্তিত্ব থেকে আরম্ভ করে যত হাজারো লাখো নিয়ামত সে ভোগ করতেছে সবটা তার একই মামলা মমদা এর মধ্যে অন্য কারণ বিন্দু মাত্র কোনো অবদান নেই কারোর কোনো দখল নেই সব আল্লাহ সব তিনি দান করলেন এত উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলেন হায়াত দিলেন স্বাস্থ্য দিলেন বিবেক বিবেচনা দিলেন ব্রেক দিলেন পিতা মাতা দিলেন দিদি বাচ্চা দান করলেন ধন সম্পদ দান করলেন মা মর্যাদা দান করলেন এবং তার শরীরের মধ্যে অগণিত অটোমেটিক মেশিন জামত দান করলেন এবং তার ক্ষেত্রের জন্য এত বড় জগৎ সাজাইলেন জগতের প্রত্যেকটা জিনিস আপনার আমার সেবায় নিয়োজিত এর কোন একটা ঘাটতি হয়ে গেলে আমাদের জীবন বিপন্ন হয়ে পড়ে আমরা এই দুনিয়াতে বসবাস করতে পারব যে কেউ এটা চিন্তা করবে যারা মামলায় সবকিছু কিছু করেছে সে তার মাওলাকে মহাবত করবে এবং মাওলা বলেছেন যে আমার এইখানে পড়তে হলে আমার জান্নাত হাসিল করতে হলে আমি তোমাদের জন্য আদর্শ দিয়েছি তাকে মহাবত করতে হবে এবং তোমার প্রত্যেকটা কাজ ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে মিলাইতে হবে এটাই তোমার জীবনের তোমার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য গোটা সৌরজগৎ যে তোমার খেদমত করতে কেন খেদমত করতে তোমাকে যে আমি এইটুকু চাই তুমি তোমার সব কিছুকে আমার প্রিয় হাবিবের সাথে মিলাই দিতে সেখানে আর কোন প্রস্তাব নেই কোন যুক্তি নেই কোন বিজ্ঞান নেই কোন সাইন্স নেই কিচ্ছু নেই আল্লাহ হাবিব এটা করেছেন আমার রসল এটা করেছেন আমাকে করতে হবে এক কথা শেষ তাই তোরা কারিম আল্লাহ বলতেছেন না তা তোমার রাসুল আমার রসুল যা করেছেন যা বলেছেন সেটা অবলম্বন কর বাইরের কিছু নেই তো আর আমার অপর যেগুলোকে করেছেন এর থেকে চলে থাকে দুনিয়ার মানুষ যত কামিয়ে আমি লেখা কিন্তু আমার রসুল নিষেধ করেছে সব কামিয়াবিকে কোরবানি করে দাও আমার রসুলের কথাকে প্রাধান্য তাহলে তুমি কামিয়াব রসুল যেটাকে না যায় বলেছে এর মধ্যে যত কামিয়াবি দেখা যাক এইগুলো কামিয়াবি নয় ধোকা হ্যাঁ? ওই কামিয়াবির আড়ালে ধ্বংস যেমন তার জাল বেহটা দোজক নিয়ে আসবে তার বেহটার আড়ালে দোদক তার দোদকের আড়ালে বেহটা ঠিক এরকম আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করে আপনি কামিয়াবি বুঝেন তো ধ্বংস আর রসুলের শূন্যতার মধ্যে যত ক্ষতি নজরে আসুন না কেন যদি আপনি ওটা করেন ওই শূন্যতা আপনাকে কামিয়াবির চরমে করতে গেছে যাতে আমাদের দেখা ভুল আমাদের চোখ আমাদেরকে ধোকা দেয় চোখ ধোকা দেয় আমাদের চোখ দেখতেছে দোকান আপনাকে পালতেছে চাকরি আপনাকে পালতেছে চোখের ধোকা যাকে আপনার দোকান না থাকে কালকেও আপনি চলতে পারবেন না খেয়ে মরবেন না আজকে আপনার চাকরি না থাকে চাকরি ছাড়াও আপনি লোক ধোকা দিচ্ছে বাস্তব আল্লাহ রিজিকতে নেওয়া কাজে রসলের সুন্নতের মধ্যে কামিয়াব সুন্নতের উল্টাটাকে বলা হয় বেদাত বেদাতের মধ্যে ধ্বংস একজন মমিন মুসলমান হিসেবে আপনাকে মানতে হবে কোরআন আল্লাহ আয়াত নাজল করছে এই জুমার দিন সম্পর্কে কি يا أيها الذين آمنوا إذا نودي للصلاة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে ইমানদারগণ যখন জুমার আজান শুনবে ইদা উদিয়ালি সলা কোন দিন জুমা জুমার দিন জুমার দিন যখন জুমার আজান শুনবে فاسعوا إلى ذكر الله উদ্বাসনার জন্য প্রস্তুতি নিয়ে নাও রওনা হয়ে যাও উদ্বাসনার এটার জন্য বেরোয় করতে বলা হয়েছে জিকির বলা হয়েছে কাজেই অনেক মডার্ন ইসলাম আলারা এখন বাংলা কোনটা তাদের যুক্তি কি এটা বললো ওয়াজ করতে হবে আরবিতে পেলে আপনি কি বুঝবেন কি করতে হবে এখন বাংলায় বলতে হবে তাদের যুক্তি হলো বুঝতে হলো ওয়াজ ওয়াজ হলে পাবলিক না বলে তো কি ওয়াজ হলো এটা এই দিয়ে তারা তোমার শ্রদ্ধা বাংলায় দিয়ে নিজেরাও গোমরা মুসল্লিদেরকে গোমরা এটা আওয়াজ নকিয়াত না এখন আমি যেটা বলছি যে এটা আওয়াজ কিন্তু যখন আমি এখানে দাঁড়াই দিব এখানে আওয়াজ নকিয়াত নয় ওদের বাদাত ওদের জিকির বলতে চান লাখ করা فتعالوا যেমন অন্য আছে নামাজকে জিকির বলেছেন আমার জিকির করার জন্য নামাজ কায়েম করো ওই আয়াতের নামাজকে জিকির বলা হয়েছে আর এই আয়াতে খুদ্াকে জিকির বলা হয়েছে এখন আপনি ফেসলা করেন নামাজে সুরা কালা পড়া হয় এইটার অর্থ যদি মুসাল্লিরা বুঝতে না পারে তাহলে এখন সুরাজ কেরাতে তর্জমা পড়া হবে না পাবে হ্যাঁ বাংলাতে সুরা পড়বো নামাজ হবে অর্থ বোঝেন না বোঝেন পড়া পড়াও জান্নাতের বাসায় বোঝেন না কেন আপনি বিদেশের আরো কত ভাষা শিখতে পারলেন চারটে পয়সার জন্য চারটে পয়সার জন্য বিদেশের কত ভাষা শিখলেন কোরিয়ান ভাষা শিখলেন জাপানের ভাষা শিখলেন এই পেট হল করার জন্য যা সবার আগে নষ্ট হয়ে গেছে তাহলে পুরা বডিটা হল করার জন্য জান্নাত হল করার জন্য মানে আপনি শিখলেন না কেন তাতে আপনার এই ওজন গ্রহণযোগ্য না দুজন আমরা তো বুঝি না আপনাদেরকে কে নিষেধ করল আপনাকে বুঝতে নিষেধ কে কম আপনিও চেষ্টা করেন এখন তো আল্লাহ মেহরবানি বিভিন্ন এলাকায় নৈশ মাদ্রাসা চালু হয়ে গেছে আমি গেছি কয়েকটাতে তারা আমাকে দাওয়াত করে দিয়ে গেছে সেখানে সচিব থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা পর্যন্ত ছাত্র সচিব ছাত্র রিক্সাওয়ালা ছাত্র ঠেলাগাড়িওয়ালা ছাত্র দোকানদার ছাত্র ডাক্তার সাহেব ছাত্র এক রিক্সাওয়ালা আমার সাথে আপনি কথা বলেন ধৈর্য মাত্রার ছাত্র রিক্সা চালায় দিনে রিক্সা চালায় সন্ধ্যার পরে মাথা চালায় সে আমাকে রিক্সা করে দিয়ে গেল পুরা পথে আমার সাথে আসলে বলা হবে তাহলে এটা সব যে কেউ শিখতে চাইলে আল্লাহ সুযোগ রাখছেন এটা কোনো অজর নয় তা আমরা তো বুঝি না আপনিও বলছেন এটা হিন্দু ধর্মের মতো হিন্দু ধর্মের থিওরি হলো যে বেদ কোরআন একমাত্র ব্রাহ্মণ পড়বে আর কেউ পড়তে পারবে এমনকি কোন ব্রাহ্মণে পড়তে ছিল বেঘানি কোন হিন্দু ওইখান চলে গেছে তাহলে সীসা গরম করে তার কানের মধ্যে ঢালা হবে বেদের মানে তুমি ব্রাহ্মণ না হয়ে অব্রাহ্মণের কানে কানে পড়বো অব্রাহ্মণের কানে বেদ পুরাণের বাণী কেন বলবে শুধু ব্রাহ্মণ পড়বে আমাদের পুরাণ সম্পর্কে এরকম কোন কথা আছে তাহলে মৌলানারা পড়বে পাবলিক পড়তে পারবে না এটা তো কাগজ থেকেও পড়তে পারবে আমাদের আলেমরাও পড়বে যে কোনো মুসলমান পড়বে কাপড়ও পড়বে পড়ে দেখো এখানে কি আছে কাফের হতে পড়ে কিন্তু ইমানদার হতে বাধ্য হয়ে গেল সেটা এখানে কোনো জড়তা নেই তারা ওই আইন করত ব্রাহ্মণরা মিলে আইন করত এর জন্য আইন করতে ওই কিতাব যদি হিন্দুদের আম পাবলিক পড়ে তাহলে তার পরের দিন হিন্দু ধর্ম আর চলবে না ওইখানে সর্বশেষ অবস্থা দেওয়া হয়েছে তার প্রত্যেকটা কথা মোহাম্মদ রসুল্লাহ করে খাবেন ধরার মধ্যে সব দারিদ্রি শেষ সব হিন্দু মিলে মুসলমান হয়ে গেছে ব্রাহ্মণরা কি করবে সব শেষ এই জন্য তারা আইন করবে এই বেদকেও শুনতে পারবে আমাদের খোরাক যে কেউ শুরু তো বলতেছিলাম যে কোরআনের এক জায়গায় নামাজকে জিকির বলা হয়েছে আর আকাশ পাড়ায় খোদ্াকে জিকির বলা হয়েছে তো নামাজের খোরাক রাত যেরকম বাংলায় পাওয়া যাবে না খুদ্া বাংলায় পাওয়া যাবে না আরবিতে পড়তে হবে সাহাবা এখানে চিনে গেছিলেন সেখানেও জুমার নামাজ পড়ানোর সময় আরবিতে খুদ্া দিত তারা কিন্তু চীনের ভাষা শিখে ফেলছে ওই ভাষা দিতে পারতেন যেহেতু ওটা নামাজ দুটার খুদ্া দুই রেখার নামাজ এই জন্য চীনের ভাষায় খুদ্া দেন নাই আরবিতে একটা হচ্ছে মডার্ন ইসলাম তারা বোঝাই দিচ্ছে এটা নিজেরাও গুমরা হয়েছে তাদের ভক্তদেরকেও গুমরা করছে এই ধরনের মডার্ন ইসলাম নিউ ইসলাম আল্লাহর দরবারে চলবে না ইসলাম তো পুরানা চল্লিশ বছর আগের যে ইসলাম পুরানো ওটা ইসলাম একে মডার্নাইজ করার কাজখাত করার সুযোগ আল্লাহ তারা রাখেন না যে যুদ্ধ করতে দেবেন আপনি নিজে ইসলামকে বহিষ্কার হয়ে যাবেন তো এটাকে ফিকির বলা হয়েছে নামাজ বলা হয়েছে আল্লাহ এই আয়াতে বলতেছেন তোরা জুমা আকাশ পাড়া আকাশ পাড়ায় তোরা জুমাতে বলতেছেন যখন জুমা নামাজের আজান হয়ে যায় খুদ্া শোনার জন্য হয়ে যাও ওয়াদারুল বাই বেচা কেনা বন্ধ করে দাও একদমই সহজ বেচা কেনা বন্ধ করে দাও জালু মানে বন্ধ করো ছাড়ো বাইবেল মানে বেচা গেল যত এক তফসিলের মধ্যে নাবি একারে সাল্লাহ বলেছেন যদিও বেচা কেনা মতো করতে বলা হয়েছে এর মধ্যে চাকুরিও আছে এর মধ্যে কোরআন তেলাও আছে আপনি জুমার নামাজে না এসে জুমার আজানের পরে ঘরে বসে কোরআন তেলাওয়াত করবেন এইটাও শরীয়তে না যায় কোরআন তেলাওয়াত না যায় আল্লাহর কালাম এটা না যায় তোমরা ব্যবসা গেলাম কি হাল হবে কত না যায় যাবে জুমার আদানের পরে কোরআন তেলাওয়াত হারাম ব্যবসা কেনা কিভাবে যায় অফিস করা কিভাবে যায় কোনো কিছু যায় না বেরোয় মধ্যে আমার বলার উদ্দেশ্য এটা আল্লাহ বিধা বস্তুদের তৈরি জুমার আজানের পরে চেষ্টাখানা বন্ধ করো সব কিছু বন্ধ করো জুমাতে চলে আসো এখন আল্লাহর এই হুকুমের মধ্যে রসুলের এই তরিকার মধ্যে অনেকের অনেক ক্ষতি নজরে আসবে কি নজরে আসবে ক্ষতি কারণ এই টাইমে ইংলিশে খুব খরিদ্দার জোগাড় করে দেয় সব খরিদ্দার এই টাইমে নিয়ে আসে এখন বেশি একটা খরিদ্দার ছিল যে আদান শুরু হয়ে গেছে দশ বিশ জন খরিদ্দার আছে এখন কি করবে আল্লাহ আল্লাহ নতুন করতেছে বন্ধ করো পত্রিকা আছে ইবলিশ বলতেছে তোমার বিরাট লস হয়ে যাবে কিন্তু এখন যদি যাওয়া এত পরীক্ষা তো এখন ধরে আসে নাই লাভ হয়ে যাবে তাহলে ইংলিশ আপনাকে খবর দিবে তোমার নামাজে তো কাজা পড়া যাবে কিন্তু খরিদ্দার তো কোনো কাজা নেই তাহলে জুমা পাইলে পাইলা সন্ধ্যা পাইলে পাইলা না পাইলে না পাইলা তুমি আগে খরিদ্দার সম্ভব ইংলিশ আপনাকে এই খবর দেখা যেতেছে আল্লাহ হুকুমের মধ্যে অনেক সময় দুনিয়াবি ক্ষতি নজরে আসবে তখন একজন মমিনের দায়িত্ব কি যত ক্ষতি নজরে আসুক আসুক আমি আল্লাহ তাকে প্রাধান্য দিব আল্লাহ যদি এখন মসজিদে আসো হাইয়াল ফালা এইখানে তোমার কামিয়াবি রাখা হয়েছে কামিয়াবির দিকে আসো আর আপনার কাছে হয়ে থাকলেন বসে আপনি ঘোষণা করলেন মুখে না বলেন কাজে যতই আল্লাহর পক্ষে বলা হোক মসজিদে কামিয়াবি আইয়াল ফালা ফালা মানে কামিয়াবি কিন্তু আসলে তো আমার দোকানে কামিয়াবি বসে থাকার অর্থ আপনি ইনডাইরেক্ট ঘোষণা দিলেন যে আসলে আমার দোকানের মধ্যে কামিয়াবি বেশি আজানের পরে যে পরিমাণ খরিদ্দার পাওয়া যাইতেছে এটা আগে পাওয়া যায় নাই কিন্তু এইখানে কামিয়ে রয়েছে আচ্ছা। মমিন হয়ে আপনি আল্লাহটা মানলেন না ইংলিশেরটা মানলেন আপনি নাকাম অকৃত কার্য মমিন আল্লাহ দরবারে আপনার কোন পরিচয় চলবে আমি একটা উদাহরণ দিলাম আল্লাহটা হুকুম মানলেন কিন্তু ক্ষতি নজরে আসছে ক্ষতি নজরে আসছে আবার আল্লাহর একটা আরাম ছেড়ে দিবে আল্লাহকে যেটা হারাম খাও সেখানে আপনার অনেক ফায়দা নজরে আসবে কি করবে আল্লাহ প্রতি এখানে ধ্বংস আছে কামিয়াবি নেই কিন্তু আপনি ওখানে কামিয়াবি দেখতে পেয়েছিলেন আপনি ওইখানে কামিয়াবি দেখতে পেয়েছেন আল্লাহ বলতেছেন যে এটা গলত আমদানি নাজায়জ আমদানি এটা সুদি কারবার ছাড়ো কিন্তু আপনি দেখতেছেন বিরাট কামিয়াবি এখানে এখন তো প্রত্যেক মাসে আমি পনেরো হাজার টাকা বেতন পাইতেছি আর এক বছর পরে একবারে পাঁচ লক্ষ টাকা পাবো কত বড় কামিয়াবি আল্লাহ করতেছে ধ্বংস আর আপনি দেখতেছেন কামিয়াবি উদাহরণ দেখাইতে চান যে করণীয় গুলো করবেন তা আপনার দুনিয়াবি ক্ষতি নজরে আসবে এদের দোকান বন্ধ করে আসতে তাদের ক্ষতি নজরে আসবে আবার বর্জনীয় গুলো ছেড়ে দিলেন অনেক লস নজরে আসবে কিন্তু মমিন হিসেবে ওইটা দেখা চলবে না শয়তান আপনাকে ধোকা দিচ্ছে শয়তান আপনাকে ধোকা দিচ্ছে জুমার পরে আপনি বেচা কেনা করলেন আল্লাহ হুকুম নষ্ট করলেন নতুনের তরিকা নষ্ট করলেন হইতে পারে বাহ্যিকভাবে লাভ হয়ে গেছে বেশি আসল তো হবে না আজকের দিনে আপনার যে বেড়েজেক লেখা এটা আজানের সময় দোকান বন্ধ করলেও পাইবেন দোকান খোলা থাকলেও পাইবেন কোন ব্যস্ত হবে কোন ব্যস্ত হবে না কিন্তু আপনি আল্লাহর হুকুম নষ্ট করে দোকানদারি বললেন কেসমতটাই পাইলেন কিন্তু আরাম ভাবে পাইলেন কেসমতটাই পাইলেন কিন্তু আরাম ভাবে এখানে খেয়াল করেন বৈধ ব্যবসাকে নাশ করো হারাম হয় অনেকে বলছে না আমি হালাল মাল বেচলাম শ্রম দিলাম আমার হারাম হবে কেন হালাল মাল ব্যবসা কেনা করলে হারাম হইতে পারে অনেকেই বোঝে না আমি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিলাম হালাল মাল ব্যবসা না কাপড় ব্যবসা তো হালাল কিন্তু জুমার আজানে করে দেখলেন তো হারাম হয়ে গেল হারাম হয়ে গেল রেজাল্ট কি হবে রেজাল্টের জন্য আপনি অপেক্ষা করেন একদিন আসবে এই হারাম জমা হইতে হইতে হারামের বর্তন জল পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি এইরকম লস খাইবেন আর কমর দাঁড়াইতে পারবেন দাঁড়াইতে পারে মার্কেট থেকে বেরিয়ে তখন যতই বলেন আল্লাহ আমি তো কোনো চুরি করি আমি তো কোনো ফাঁকিবাজি করি নাই আমার এই হালাত হলো কেন কিন্তু সে বুঝতেছে না যে আমি এত তোমার দিন আজানে পরে দোকানদারি করে আল্লাহকে নারাজ করছি নাকি কম গোনা করছি আমি এটা বুঝতেছে না উল্টা আল্লাহকে দোষ দিচ্ছে আমি তো কোনো ফাঁকিবাজি করি নাই হাত হলাল ব্যবসা করছি আমার ব্যবসা নষ্ট হয়ে গেল কেন আল্লাহ কিন্তু বই কিন্তু এত জুমা আছে আল্লাহকে রাগান্বিত করত আল্লাহকে নারাজ করত কোরআনের ডাইরেক্ট হুকুমকে অমান্য করত বদারুল তাই করো রাজুল সেখানে বন্ধ করো ফাইদুল্লাহ করুন আল্লাহ বলতেছে এটা তো অর্জন উত্তম দোকান বন্ধ করলে এটা উত্তম ইনকুন আল্লাহ বল যদি তোমার কিছু ঢিলু থাকে তা বলেন সব বলেন কিন্তু তা ফাইদা কুদিয়াতির ফলা যখন জুমার নামাজ শেষ হয়ে গেল সন্তা শুরু দিলাম যাও আবার দোকানে যাই বস তোমার চাকরিতে চলে যাও তোমার অসুবিধা নেই সপ্তাহ আল্লাহ হালাল নিজেক অন্বেষণ করে আবার ইজাজত দিয়ে দিল কিন্তু আমরা না জানার কারণে তোমার আজানের পরে সেখানে কম দোকানে বসা থাকতেছে এইটা ভবিষ্যতে কি বিপদ টেনে আনবে দুনিয়াতে তোর আখর আছে এটা আমরা কল্পনা করতে পারছি এই জন্য আল্লাহ বিধানকে সামনে রাখতে হবে সাহাবায় তারা ব্যবসায়ী ছিলেন মদিনার আনসাররা কৃষক আজকে আমরা যে সমস্ত হালাল পেশা করতেছি তারাও আর গরিব মানুষ যারা ছিল তারা ছিল চাকুরি জীবী তারা ধনী ব্যবসায়ীদের দোকানে কর্মচারীগিরি করছে আমরা যা করছি তারাও কিন্তু তাদের হায়াত লক্ষ্য করলে দেখা যায় ঘটনা পাওয়া যায় বিভিন্ন ঘটনা পাওয়া যায় একটা ঘটনা বলতে একজন ব্যবসায়ী তিনি হল মুসলমান ব্যবসায়ী তিনি হল কামার পেশা করেন কামার তুমি হাতুড়ি উঠাইছেন তাদের কাজ তো এটা হাতুড়ি পিঠায় লোহাকে বিভিন্ন সাইজ করে দাও সস্তা কাটছে এগুলো বানানো হাতুড়ি উঠেছে হাত ধরে সাথে সাথে আওয়াজ কানে আসে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এই আওয়াজটা কানে এই উঠানো হাতুড়িটা উনি আর লোহার করে মারেন না তাদের ব্যবসাও দেখেন আমাদেরটাও দেখেন উঠানো হয়ে গেছে ওটা নাইরেও উঠে আসতে পারে উঠায় সেটা মারি এই হাতুড়িটা মারে না কেন উনি বলতেছেন এখন তো যখন হাতুড়ি মারি তাহলে আল্লাহ পক্ষ থেকে ঘটনাকারী বলল যে আল্লাহ বড় আমি তো প্রমাণ করলাম যে আমার এই পেশা বড় আমার এটা বড় ওইখানে মহাদেশা ঘোষণা করতেছে এখন এই মুহূর্তে তোমার কামিয়া উপস্থিত করছে হাইয়ার আল ফালা আমি যদি হাতুড়ি পারি তাহলে আমি ইনডাইরেক্ট ঘোষণা করলাম আমার কামিয়াবি হাতুড়ির মধ্যে বলতে গেলে কি কথা হ্যাঁ? আল্লাহর কথা তার জবাব দিয়ে আসতেছে বিভিন্ন সময় হ্যাঁ অনেক নিম্ন শ্রেণীর লোকেরা সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয় দেয় কিনা অমুক তারিখের মধ্যে আপনারা খাজনা পরিশোধ করবেন নচেত আপনার জমি নিলাম দেখা গেল সে খুবই নিম্ন শ্রেণীর পিওন টাইপ আপনি পিওন মনে করে তার কথা কোনো পাত্তা দিলেন ওটা পিওন আমি হলাম অফিসার আমার কোন দরকার আছে পিওনের কথা মানা সাতটা দিলেন খাজনাও দিলেন আপনার জমি সব নিলাম হয়ে তা পিওন দেখলে হবে না পিওন কার কথা বলতেছে ওর পিছনে কে আছে সরকার তা আপনি মহাজনের আওয়াজ মনে করলে হবে না তো ওনার বেতন চার টাকা আমার বেতন বিশ হাজার টাকা কোন কথা মূল্যায়ন করার কি দরকার বুঝতে হবে ওই কথাগুলো বসে যাবেন না ওই কথাগুলো আপনার খালেক মালিক এখন হাতুড়ি বাড়ি দিলে আপনার হাতুড়ি আল্লাহ থেকে বড় বানায় দিলে আল্লাহ বলল কামিয়াবি এখন মসজিদে আপনি বলেন কামিয়াবি এখন আমার দোকান এই জন্য তারা এই উঠানো হাতুড়িটা মারে নেই তারপর দেখেন তারা বাজারকে মুসলিম বানাই ফেলছে তারা বাজারকে মুসলিম বানাই ফেলছে আমরা মসজিদকে বাজার বানাই আমাদের মসজিদের যে পরিমাণ কথাবার্তা হয় আমাদের আগে পরে এবং তর্ক বিতর্ক হয় অনেক সময় ঝগড়াও হয় আপসের এক একতলাপ থাকে ওটা বস্তিতে মেটানো হয় আল্লাহ তাতে এটা কি হয়ে যায় মসজিদ কি হয়ে যায় বাজার হয়ে যায় যেটা হারাম গোনায় কবিরা তেয়ামতের আলাদা এবং হাতিতে মধ্যে আছে মসজিদের যদি কেউ ঝগড়া করে উচ্চ স্বরে কথা বলে দুনিয়াবি কথা বলে তো আগুন লাকড়িকে যেভাবে ফিনিশ করে দেয় খতম করে দেয় ওই ব্যক্তির নেকি বস্তিদের সাথে যে বেয়াদবি করছে ওই বেয়াদবি তার নেকিকে এইভাবে ফিনিশ করে দেয় যেখানে সে নেকি কামাই করতে ছিল ওখানে নেকিকে বরবাদ করে চলে গেল নেকি হাসেল করার জন্য হাসেল তো কিছুই হলো না যেগুলো আগে তার আমল নামা ছিল ওইগুলোকে বুঝতে চলে গেল এখন বুঝে তাহারা এখানে তরিকা আমাদের তরিকা বুঝেন তারা বাজারকে মসজিদ বানাই দিয়েছিল আর আমরা মসজিদকে বাজার বানায় রেখে গ্রস্ত করছি কেমনে কেমনে তারা বাজারকে মসজিদ বানাই ছিল আল্লাহর হাবিব একটা হাদিস বলেছেন হাদিসটা এই কোন মানুষ বাজারে ঢুকে এই দোয়া যদি পড়ে একবার কি দোয়া لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير এই দোয়াটা একবার যদি কেউ বাজার ঢুকে পড়ে হাদিসে তিরমিজি শরীফের হাদিসে ঘোষণা করেছেন তার আমল নামায় এক লক্ষ নেকি লিখে দেওয়া হয় এক লক্ষ তার আমল নামা থেকে এক লক্ষ গুণা মুছে ফেলে দেওয়া হয় জান্নাতের মধ্যে তার যে পজিশন ছিল এইখান থেকে এক লক্ষ গুণ পজিশন বাড়াই দেওয়া একটা দোয়া পড়া করুন আল্লাহ তালা কত কিছু দিল তাহারা এখানে তো বাজারে যাইতেন এই দোয়া করতে আমাদের কয়জনে মনে থাকে একে তো মুখস্থই নেই অনেকে আর যাদের মুখস্থ আছে তারা বাজারে গেলে ভুলে যায় হয় মুখস্থ নেই অত বাজারে যাওয়ার সাথে সাথে ভুলে যায় এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ মসজিদকে সর্বোত্তম জায়গা বলেছেন পৃথিবীর মধ্যে আর বাজারকে সর্বনিকৃষ্ট জায়গা বলেছেন কোন দিক দিয়ে তাহলে আমরা বাজার যাইব না কেনাকাটা করবো না না খেয়ে বলে দেব খাস দিক কি এটা বলবো বিশেষ একটা দিক সেই দিক লক্ষ্যের কথাটা বলবো দিকটা কি মসজিদকে সর্বোত্তম জায়গা কোন হিসেবে বলা হয়েছে এখানে আসলে আল্লাহ মনে পড়ে কি মনে পড়ে তার তসবি দেখলে কি হয় আল্লাহর নাম মনে পড়ে দেয় তসবি কেমন রাখতে বলা হয় তসবির দাম তো পাঁচ দশ টাকা দেখলে একবার আল্লাহর নাম মনে পড়লো একবার জবান দিয়ে সুবাহান আল্লাহ পড়লেন তো দশ টাকার তসবি দিয়ে দশ কোটির থেকে বেশি কামাইলেন তাহলে একবার সুবাহানা বলে জান্নাতে যে ফলের গাছ পাওয়া যাবে পোলট পাওয়া যাবে তো দশ কোটি দিয়েও কেনা যাবে আপনার দশ টাকার তসবি দিয়ে একবার সুবাহান্না করে তো আপনি কত কিছু পাইলেন জন্য ইচ্ছা করে তসবি পকেটে রাখতে হয় হাতে রাখতে হয় অনেকে বলে হুজুর রিয়া হয়ে গেছে রিয়া কি হয় রিয়া ওলামায় গ্রাম লিখছে রিয়া হইতে দাও রিয়া হইতে দাও পয়লা পয়লা কয়েকদিন রিয়া হইতে দাও পরে রিয়া বিদায় নিয়ে চলে যাবে রিয়া হবে না রিয়া খুবই নিয়ে যাবে এটাকে আমি একটা উদাহরণ দেই খোলা পাত্রে যদি আপনি ঘড়ি কিনে দেন ভালো ঘড়ি বা ভালো মোবাইল এই ঘড়িটা প্রদর্শনের জন্য সে এই হাতা একদম হাত করে যাতে সকলের জানা হয়ে যায় তার বাপের তাকে বিশ হাজার টাকা দামের একটা ঘড়ি তো দুই লাখ টাকা দামের আছে রাডু হ্যাঁ, রোলেক সে এরকম হাতা কাটায় রাখে কিন্তু আপনি লক্ষ্য করবেন কিছুদিন পরে সে আর হাতাকে নাশ করতেছে না এটা দেখানোর জন্য চেষ্টা করতেছে না এমনকি ঘড়ি যে তার হাতে আছে এটাও তার মনে নেই রিয়া চলে গেছে রিয়ার ভয়টা আমল খারাপ হবে না রিয়া হইতে দেবে দুই চার দিন হয়ে টয়ে রিয়া বিদায় আপনি আল্লাহ স্মরণ হাতল করে দেবেন তো মসজিদকে সর্বোত্তম জায়গায় এদিকে বলা হয়েছে এইখানে আসছে আল্লাহর কথা মনে পড়ে কেউ মসজিদে এসে আল্লাহর নাম মনে করতে পারলো তার কোনো লাভ হলো আচ্ছা বাজারকে সর্বনিকৃষ্ট কেন বলা হয়েছে এমন একটা জায়গা যে এই এরিয়ায় ঢোকার সাথে সাথে মানুষ আল্লাহকে বলে দেবে তাই এটাকে সর্বনিকৃষ্ট বলা হয়েছে আপনি আল্লাহকে না ভোলা ভোলার ট্রেনিং নেন এই দোয়া বারবার মনে করেন একজন আরেকজনকে বলে ভাই দোয়া করছেন নাকি একজন আজকে বলে দোয়া মুখস্থ হয়েছে আবার বেচা কেনার সময় মশলা খাওয়া স্থাপন করেন আমার আল্লাহ হুকুম কি আমার নবীন তরিকা কি বেচা কেনার সময় কোন দুই নম্বরের কথা বলা যাবে না অবাস্তব কথা বলা যাবে না সস্তা কথা বলতে হবে খেয়াল করেন আপনার মালে কোন টুপি থাকলে ওটা খরিদ্দারকে দেখাই দেবে এই টুপি আছে এর জন্য মূল দামের থেকে আমি বিশ টাকা কম নেই দেখাই দেব এটা আপনার নবীন সুন্দর দেখেন এই জামানো আল্লাহ তালা আপনার ব্যবসাটা উঠান কিনা বরকত দেন কিনা পরীক্ষা করে দেবেন তা আপনি দোয়াও পড়লেন যেন তিন লাখের ফজিলত শুনে আবার মশলাগুলো খেয়াল রাখলেন এক ভাই কেনা বেচা করতে আসতেন তারা জামাতে নামাজ পড়া দাবাব দিলেন হ্যাঁ আপনার দোকান কি হয়ে গেল মসজিদ হয়ে গেল দোকান মসজিদ হয়ে গেল তাহারা কেন নমুনা কায়েম করলেন আপনি এইরকম মুসলমান আল্লাহ এই হলো মুসলমানের লাইফ তার মসজিদ তো মসজিদ থাকবেই তার বাজার পর্যন্ত মসজিদ হয়ে গেছে সে সেখানে যাবে মানুষের দিন বলবে যাবে যে কাজে যাবে মানুষকে দিনের দেওয়া হ্যাঁ তার খানাও মসজিদ তার ব্যবসাও মসজিদ তার চিকিৎসাও মসজিদ চিকিৎসা করতে গেছে হ্যাঁ সিঙ্গাপুর কবে একটা লোকদেরকে দাওয়া পেতে আরম্ভ করছে ভাই ইমানের মেহনত করেন মাথা থেকে আয়ন করেন একটা চিকিৎসাও কি হয়ে গেছে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে গেছে এই হলো আপনার আমার দায়িত্ব কর্তব্য যে আমার খালি মসজিদ মসজিদ না আল্লাহ হুকুম নবীন তরিকাকে মসজিদের মধ্যে সীমিত মনে করলে হবে না আল্লাহ হুকুম নবীর তরিকা আপনার ঘরে চালু করতে হবে আপনার দোকানে চালু করতে হবে আপনার অফিসে চালু করতে হবে আপনার হাসপাতালে চালু করতে হবে আপনার প্লেনে চালু করতে হবে হাওয়াই জাহাজ এটা হলো মুসলমান আপনি কোথায় পাইনি যেখানে যাবেন আপনার আল্লাহ দাওয়া দিবে সব মসজিদ আপনার এর না মুসলমান আল্লাহ রসুলের মহাব্বত সবচেয়ে বেশি থাকবে আপনার অন্তরে আল্লাহ রসুল বলেছেন তোমাদের কেউ অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে তোমার মালের চেয়ে তোমার পিতা মাতা থেকে তোমার দিদি বাচ্চা থেকে সব কিছু থেকে আমি মোহাম্মদ রসুল্লাহকে বেশি মহাব্বত না করবে তখন তুমি মমিন হতে পারবে বোঝা গেল ওইগুলোকে মহব্বত করার অনুমতি দিত করে নাই কিন্তু রসুলের প্রাধান্য দিতে পেরেছে করতে হবে আল্লাহর হুকুম বাচ্চাকে মহব্বত করতে হবে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মহব্বত করা হুজুরে একবার হাসান নৌকাকে চুমা একজন সাহাবি বলল কিন্তু আমার তো দশটা বাচ্চা আছে কিন্তু কোনোদিন তাদের কাউকে জুমা দিই নেই বললেন যে তালা যদি কারো দিলের থেকে দয়া মায়াকে উঠাই নিয়ে যায় আমি কি করতে পারি তার জন্য এটা তো বাচ্চার হক বললেন যে বাচ্চার হক মহাপত করতে হবে মহাপত করলে আপনি তার জন্য ছায় ছায় করতে পারবেন কল্যাণের জন্য অনেক কোরবানি করতে পারবেন মহাপদ থাকলে তার জন্য অনেক কিছু করা যায় কিন্তু যার জন্য মহাপদ নেই তার জন্য কি করবেন আপনি এগুলোকে মহাপদ করতে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন তবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবাই উপরে রাখতে বলছেন উপরে থাকবে কাজেই আল্লাহ বিধান রসুলের তরিকা ঠিক রেখে তাদেরকে মহাপদ করতে হবে তারা যদি এমন কোন দাবি জানায় এমন কোন প্রস্তাব দেয় যেটা আল্লাহ অনুমতি দেন নাই রসুল অনুমতি দেন নাই ওইটা পূরণ করা যাবে না তাহলে আল্লাহ রসুল তো আপনি নিচে নামাই দিলেন বিভিন্নটা করলেন উপরে নিয়ে গেলেন আপনি মমিন হইতে পারলেন না মানে প্রত্যেকটা মুসলমানকে হাত থেকে রসুল হইতে হবে প্রত্যেকটা মুসলমানকে ডক্টর জেন্দিকের কাজ নেই আমার রসুল ফেরস্তা ছিলেন না মানুষ ছিলেন আমি যা কিছু করতেছি আমি খাইতেছি আমার রসুল খাইতেন তারও খাওয়ার প্রয়োজন ছিল আমি ঘুমাইতেছি আমার রসুল মানুষ ছিল তার ঘুমানোর প্রয়োজন ছিল আমি বাথরুমে যাইতেছি আমার রসুল মানুষ ছিলেন তার বাথরুমে যাইতে হতো আমি বিবির কাছে দেখেছি আমার নতুন মানুষ ছিল তাও বিবির তাহলে প্রত্যেকটা কাজে আমার রসুলের নমুনা আমাকে ফলো করতে এই হল একটা মুসলমানের আচ্ছা, এই জন্য তাকে বানানো হয়েছে এই জন্য তাকে বানানো হয়েছে সব ফলো করবে উল্টা করবে আজকে আমরা দাড়ি রাখতে স্মরণ পাই চেহারাকে কাফের মতো বানাইতে স্মরণ পাই না যেটা সরমের জিনিস ছিল এটা স্মরণ পাই চেহারাকে মহিলাদের মতো বানাইতে স্মরণ পাই না মোহাম্মদ রসুলের মতো বানাইতে স্মরণ পাই কিসের তলিল রসুলের সাথে আমার ওই মহাব্বত হয় ওই এস হয় রসুলের সাথে আমার মহাব্বত হয় নাই তাহলে আমার দ্বারা সম্ভব হইত অসম্ভব হইত এক আল্লাহ বলেন তাদের রসুলা পান্তা তো তুমি রসুলের নাফার মানি করতেছ আর রসুলের এসকের দাবি করতেছ মহাব্বতের দাবি করতেছ তাদের রসুলা وأنت تظهر حبه إن هذا بالفعل لبديع তোমার এই কথা অবাস্তব কথা দেশকে দাবি করতেছে আবার আসলে সুন্নতকে কোরবানি করতেছে তারপরে বলতেছে লৌকানা হুকুকা সাদেকন লাতাতাহু তুমি যদি সত্যিকার অর্থে রসুলের আশিক হইতে তাহলে প্রত্যেকটা কাজে তুমি রসুলকে অন্তভাবে ফলো করতে কে কি বলবে আমার কিছুই আসে তাই না কিছুই আসে তাই না আমার আমার রসুল এটা করবে আমি এটা করবো ফলো করবো কেন <coughs> কারণ যে হয় সে প্রত্যেকটা কাজে মাসুককে ফলো করে যে হয় সে মাসুককে ফলো করে আপনি একজন খুব মহবত করেন সে আপনাকে একটা ইঙ্গিত করলো যে এই কাজটা করলে ভালো হয় আপনি না করে পারবেন আপনি সেখানে এই মত করবেন যে তার এটা সুন্নত মহাকাতা না গায়ে মহাকাতা হ্যাঁ? মানে আমার প্রিয় তোমা বলেছে এটা মহাকাতা গায়ে মহাকাতা দরকার নেই আমার করতে হবে তাহলে আল্লাহ রসুন তখন বলে আমার শূন্য এটা আমার অজিব এটা তাহলে আমরা কেন সরম্বত করব কেন সরম্বত করব খোদাই সৈনিকের ইউনিফর্ম মাথায় টুপি থাকবে মোট ছোট থাকবে দাড়ি চার আঙ্গুল থাকবে উন্নতি লেবাস থাকবে খোদাই সৈনিকের ইউনিফর্ম কিন্তু আমরা তো মসজিদের গেটেই আমাদের টুপি গায়েব হয়ে গেছে কোথায় আমাদের কাছে ইউনিফর্ম আছে ইমান কত কমজোর আমাদের কচুর পাতার পানি গেটের থেকে আর ইমানটা আগে বাড়লো না ওই একজন খ্রিস্টান যখন আমাদের মাদ্রাসায় আছে তো তাই তো খুলে আসতে পারে খ্রিস্টানরা বিভিন্ন তথ্য নেওয়ার জন্য খ্রিস্টান সাংবাদিকরাও মাদ্রাসা আসতে থাকে কিন্তু তার কোনো কিছু সে চেঞ্জ করে আসতে সে তার পুরোটা আসছে অথচ আল্লাহর জমিনে তারা হলো ইব্রাহী আমরা হলো আল্লাহর জমিনের মালিক আল্লাহ কোরআন বলছেন আমার নেক বান্দারা আমার জমিনের মালিক তোরেরা মুখ ফুলাই চলতেছে তাই লাগায় আর মালিকেরা তোরের মতো চলতেছে চরেরা মুখ ফুলাই চলতেছে আর মালিকেরা চরের মধ্যে চলতেছে তার ছবি পকেটে ঢুকে গেছে তার প্যান্ট খুলে দিচ্ছে নামাজ ভাগ উপরে উঠাই ছিল আবার এখন খুলে দিচ্ছে বাবা এই টাকনু খোলা রাখা নামাজের ভিতরেও ফরজ নামাজের বাইরেও ফরজ পুরুষের জন্য টাকনু ঢাকা মোজা ছাড়া অন্য কিছু দিয়ে নামাজের বাইরেও হারাম আর নামাজের ভিতরে ডবল হারাম এটা আপনি যে নামাজের বাইরে আবার খুলে দিলেন তাতে বোঝা গেল যে এটা নামাজের ভিতরে না যায় ছিল এখন নামাজের বাইরে যায় হয়ে গেল এই ফটো আপনাকে কে হারাবে এত বড় হারাম পুরুষ হয়ে যারা তাকুন নিচে কাপড় পরবে হ্যাঁ আল্লাহ তালা হাসরের ময়দানে তাদের দিকে তাকাবেন চেহারা ঘুরাই দেবে তাকে গোনা থেকে পাক করবেন না এত বড় কঠিন হুমকি দেখাবেন না সে সামনে আসলে চেহারা ঘুরাই দেবেন কি অবস্থা হবে সেইখানে আমরা রসলের আশেকের দাবিদার আবার আমাদের পাজামা কাকুন দিচ্ছি আমাদের চেহারা আল্লাহ দুশ্মনের চেহারা করছে আমাদের চুলগুলো ইংরেজদের টুল আমরা যে টুল থাকি তা ইসলামের টুল না ইসলামের চুল সব দিকে সমান রাখা না হয় মুন্ডায় ফেলো না হয় কান পর্যন্ত বাপরি রাখো কিন্তু বাপরি রাখলে আল্লাহ রসুল শক্ত দিতেন প্রত্যেক দিন তেল লাগাইবা প্রত্যেক দিন চিরুনি দিয়ে সাজায় রাখবা তোমার যেন মাস্তারের মতো দেখা না যায় চুল রাখলে শক্ত দিতেন হাদিস মানকান আল্লাহু সারুন ফাল ইকরিম এলা মানকান আল্লাহু সারুন ফাল ইকরিম হু কেউ যদি চুল রাখে সে যেন চুলের একরাম করে চুলের একরাম কি তেল দিবেন আপনারা সুন্দর করে উনি পাটি করে রাখবেন আপনি হিপ্পি হয়ে যান আর তবে রতনের সুন্দর হিপ্পি এটা রসুলের সুন্নত না লম্বা চুল রাখতে চান না খ্রিস্টানদের তরিকা হলো সামনে লম্বা চুল রাখা ইংরেজি চুল দেখা যেতেছে দাবি করতেছি রসুলের আছে কিন্তু চুলের সঙ্গেও মিলতেছে না দাড়ি বসের সঙ্গেও মিলতেছে না চেহারা সঙ্গেও মিলতেছে না লেবাসও মিলতেছে না কোথাও মিলতেছে না কিসের আশেখ রসুল আপনি তাহলে কিসের উল্টাটা করার আশেখ রসুল হ্যাঁ উল্টাটা করার এক লোক একদম কালো ভুতুলে তো তার নাম দিতে রাঙ্গামি ভূতের মতো কালো কিন্তু তার বাপমা নাম রাখছে তাদের মনে কোনো দুঃখ না থাকে আমি এত কালো হইলাম কেন এই দুঃখ দূর করার জন্য তার বাপ মায়ের নাম দিতে রান্না অথবা কালোটারে ঘুরাই ঘুরাই দিতে কালু নিয়ে কালো না তো কালু আমাদের তো সেই হালাত সব কাজের ওপরের উল্টা আপনার দায়িত্ব রসুলের সুন্দরকে ফলো করা দুনিয়াবাসীকে দেওয়া দেওয়া আর কাজ নেই রসুলের সুন্দর ফলো করবো দুনিয়াবাসীকে দেওয়া দেবে দাওয়াত তো দিলামই না আর নিজে সুন্নত গুলোকে জবাই করো জবাই জবাই করার উন্মত আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং রসলের সুন্দরকে চিন্তা করার জন্য কবুল মঞ্জুর করেন মহাপুর আলহামদুলিল্লাহ